সত্যের পথে গান গাইলে কি মনে করো তা জানি না মিথ্যার পথে রুখে দাঁড়ালে কি ভাব তাও তো বুঝি না সত্যের পথে গান গাইলে কি মনে করো তা জানি না মিথ্যার পথে রুখে দাঁড়ালে কি ভাব তাও তো বুঝি না সত্যের পথে গান গাইলে কি মনে করো তা জানি না মিথ্যার পথে রুখে দাঁড়ালে কি ভাব তাও তো বুঝি না আমাকে দেখে তুমি যাই ভাবো আমাকে দেখে তুমি যাই ভাবো আমাকে দেখে তুমি যাই ভাবো তাতে আমার কিছু যায় আসে না হও না এমপি মন্ত্রী তুমি কাহারো রাঙা চোখে ভয় করি না আও না এমপি মন্ত্রী তুমি কাহারো রাঙা চোখে ভয় করি না আও না এমপি মন্ত্রী তুমি কাহারো রাঙা চোখে ভয় করি না সত্যের পথে গান গাইলে কি মনে করো তা জানি না মিথ্যার পথে রুখে দাঁড়ালে কি ভাবতাও তো বুঝি না সত্যের পথে গান গাইলে কি মনে করো তা জানি না মিথ্যার পথে রুখে দাঁড়ালে কি ভাবো তাও তো বুঝি না আমাকে দেখে তুমি যাই ভাবো আমাকে দেখে তুমি যাই ভাবো আমাকে দেখে তুমি যাই ভাবো তাতে আমার কিছু যায় আসে না হও না এমপি মন্ত্রী তুমি কাহারো রাঙা চোখে ভয় করি না হও না এমপি মন্ত্রী তুমি কাহারো রাঙা চোখে ভয় করি না হও না এমপি মন্ত্রী তুমি কাহারো রাঙা চোখে ভয় করি না হও না এমপি মন্ত্রী তুমি কাহারো রাঙা চোখে ভয় করি না মেম্বার নয় তুমি আসলে চোর জনতার সম্বল ঘরে থাকে তোর মেম্বার নয় তুমি আসলে চোর জনতার সম্বল ঘরে থাকে তোর মেম্বার নয় তুমি আসলে চোর জনতার সম্বল ঘরে থাকে তোর রিলিফের গুদামে গরিবের মাল রিলিফের গুদামে গরিবের মাল রিলিফের গুদামে গরিবের মাল দেখে এলে তোর ঘুম আসে না হও না এমপি মন্ত্রী তুমি কাহারো রাঙা চোখে ভয় করি না হও না এমপি মন্ত্রী তুমি কাহারো রাঙা চোখে ভয় করি না সত্যের পথে গান গাইলে কি মনে করো তা জানি না মিথ্যার পথে রুখে দাঁড়ালে কি ভাবো তাও তো বুঝি না সত্যের পথে গান গাইলে কি মনে করো তা জানি না মিথ্যার পথে রুখে দাঁড়ালে কি ভাবো তাও তো বুঝি না আমাকে দেখে তুমি যাই ভাবো আমাকে দেখে তুমি যাই ভাবো আমাকে দেখে তুমি যাই ভাবো তাতে আমার কিছু যায় আসে না হও না এমপি মন্ত্রী তুমি কাহারো রাঙা চোখে ভয় করি না হও না এমপি মন্ত্রী তুমি কাহারো রাঙা চোখে ভয় করি না পুলিশ নয় তুমি হলে চাঁদাবাজ ফকিরের থেকে তুমি চাঁদা তোলো আজ পুলিশ নয় তুমি হলে চাঁদাবাজ ফকিরের থেকে তুমি চাঁদা তোলো আজ পুলিশ তো নয় তুমি হলে চাঁদাবাজ ফকিরের থেকে তুমি চাঁদা তোলো আজ বেহুদা মানুষ ধরে শুধু ঘুষ খাও বেহুদা মানুষ ধরে শুধু ঘুষ খাও বেহুদা মানুষ ধরে শুধু ঘুষ খাও অন্যায় চোখে দেখে যেন দেখো না হও না এমপি মন্ত্রী তুমি কাহারো রাঙা চোখে ভয় করি না হও না এমপি মন্ত্রী তুমি কাহারো রাঙা চোখে ভয় করি না সত্যের পথে গান গাইলে কি মনে করো তা জানি না মিথ্যার পথে রুখে দাঁড়ালে কি ভাব তাও তো বুঝি না সত্যের পথে গান গাইলে কি মনে করো তা জানি না মিথ্যার পথে রুখে দাঁড়ালে কি ভাব তাও তো বুঝি না আমাকে দেখে তুমি যাই ভাবো আমাকে দেখে তুমি যাই ভাবো আমাকে দেখে তুমি যাই ভাবো তাতে আমার কিছু যায় আসে না হও না এমপি মন্ত্রী তুমি কাহারো রাঙা চোখে ভয় করি না হাও না এমপি মন্ত্রী তুমি কাহারো রাঙা চোখে ভয় করি না বিচারক নয় তুমি আসলে ডাকাত বড় সড় নোট পেলে হয়ে যাও কাত বিচারক নয় তুমি আসলে ডাকাত বড় সড় নোট পেলে হয়ে যাও কাত বিচারক নয় তুমি আসলে ডাকাত বড় সড় নোট পেলে হয়ে যাও কাত যার টাকা খেলি তুই তার দিকে রায় যার টাকা খেলে তুই তার দিকে রায় যার টাকা খেলে তুই তার দিকে রায় অসহায় বলে তার রায় দিলি না হও না এমপি মন্ত্রী তুমি কাহারো রাঙা চোখে ভয় করি না হও না এমপি মন্ত্রী তুমি কাহারো রাঙা চোখে ভয় করি না সত্যের পথে গান গাইলে কি মনে করো তা জানি না মিথ্যার পথে রুখে দাঁড়ালে কি ভাবো তাও তো বুঝি না সত্যের পথে গান গাইলে কি মনে করো তা জানি না মিথ্যার পথে রুখে দাঁড়ালে কি ভাবো তাও তো বুঝি না আমাকে দেখে তুমি যাই ভাবো আমাকে দেখে তুমি যাই ভাবো আমাকে দেখে তুমি যাই ভাবো তাতে আমার কিছু যায় আসে না হও না এমপি মন্ত্রী তুমি কাহারো রাঙা চোখে ভয় করি না হও না এমপি মন্ত্রী তুমি কাহারো রাঙা চোখে ভয় করি না হও না এমপি মন্ত্রী তুমি কাহারো রাঙা চোখে ভয় করি না হাও না এমপি মন্ত্রী তুমি কাহার রাঙা চোখে ভয় করি না হাও না এমপি মন্ত্রী তুমি কাহারো রাঙা চোখে ভয় করি না হাও না এমপি মন্ত্রী তুমি কাহারো রাঙা চোখে ভয় করি না প্রিয় শ্রোতা আপনারা শুনছেন বিশিষ্ট গীতিকার সুরকার ইসলামী সঙ্গীত শিল্পী আব্দুল কাদের বিপ্লবীর কথা সুর ও কণ্ঠে একটি চমৎকার জাগরণী সঙ্গীত